স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকব না কৌ কারো অধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকব না কৌ কারো অধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকব না কৌ কারো অধীন কারো অনুরাগিনা কারো অনুসারিনা কারো অনুরাগিনা অনুসারী অনুসারিনা সত্য কথা বলে যাব চিরদিন স্বাধীন এই স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকবো না কৌ মোরা কারো অধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকবো না কৌ মোরা কারো অধীন ওদের এই দেশেতে আসে ভাগ বসাতে দেয়া যাবে না ওদের স্বপ্ন পুরাতে মোদের এই দেশেতে আসে ভাগ বসাতে দেয়া যাবে না ওদের স্বপ্ন পুরাতে মোদের এই দেশেতে আসে ভাগ বসাতে দেয়া যাবে না ওদের স্বপ্ন পুরাতে ওদেরকে তারাতে দেশটাকে বাঁচাতে কে তারাতে দেশটাকে বাঁচাতে জেগে ওঠো বিপ্লবী নবীন স্বাধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকবো না কো মোরা কারো অধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকবো না কো মোরা কারো অধীন বঞ্চিত লাঞ্ছিত কত যে মা বোন পথে ঘাটে রানী আর শুধু ধর্ষণ বঞ্চিত লাঞ্ছিত কত যে পথে ঘাটে হয় রানী আর শুধু ধর্ষণ বঞ্চিত লাঞ্চিত কত যে মা বোন পথে ঘাটে হয় রানী আর শুধু ধর্ষণ তাদেরই আহাজারি করেছে আকাশ ভারী তাদেরই আহাজারি করেছে আকাশ ভারী এ জুলুম সইব না মোরা কোনো দিন স্বাধীন এই স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকবো না কো মোরা কারো অধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকব না কো মোরা কারো এই দেশেরই লাগিয়া কত যে মা বোন অকাতরে দলে দলে দিয়ে গেল জীবন দেশেরই লাগিয়া কত যে মা বোন অকাতরে দলে দলে দিয়ে গেল জীবন দেশেরই লাগিয়া কত যে মা জীবন অকাতরে দালে দালে দিয়ে গেল জীবন তাদেরকে ভুলো না ভোলা তো যায় না তাদেরকে ভুলো না ভোলা তো যায় না ইতিহাসে আছে তারা চির অমলিন স্বাধীন হে স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকবো না কো মোরা কারো অধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকবো না কো মোরা কারো অধীন আমেরিকা ভারতের দালাল যত দেশেতে খুঁজে বের করে ওদের আগাথানো ঘাটিতে আমেরিকা ভারতের দালাল যত দেশেতে খুঁজে বের করে ওদের আগাথানো ঘাটিতে আমেরিকা ভারতের দালাল যত দেশেতে করে ওদের আঘাতানো ঘাটিতে আঘাতে আঘাতে মিশে দাও মাটিতে আঘাতে আঘাতে মিশে দাও মাটিতে দালালি করে না জানো আর কোনো দিন স্বাধীন এই স্বাধীন ওদের এই দেশটা স্বাধীন থাকবো না কো মোরা কারো অধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকবো না কো মোরা কারো অধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকব না কোমরা কারো অধীন স্বাধীন মোদের এই দেশটা স্বাধীন থাকব না কোমরা কারো শিল্পগোষ্ঠীর পরিবেশনায়